বদ্ধজীবের স্বভাবই এই সে অপরের দোষের অনুসন্ধান করে বদ্ধজীব নিজের দোষ দেখতে পায় না দর্শন করতে পায় না সাধন জীবনের মূল বিষয়বস্তু হল যে সাধক যত পরিমাণে নিজেকে সংশোধন করতে পারে সে তত পরিমাণে জয়যুক্ত হয় অগ্রসর হতে পারে সাধক জীবনের মূল বিষয়বস্তুই এই সাধক মানে সে সিদ্ধ নয় সাধক জীবনে নিজের জীবনের যা কিছু দোষ আছে সেগুলোকে সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা শুনতে শুনতে গুরু বৈষ্ণবের সে মুখে নিজের দোষগুলোকে দর্শন করে সেই সমস্ত দোষগুলো এলিমিনেট করার চেষ্টা যত আমার জীবনে আর না থাকে চারিত্রিক দোষ বিভিন্ন অন্য অন্যান্য দোষ যা কিছু আছে সমস্ত কিছুই একমাত্র গুরু বৈষ্ণবের সান্নিধ্যেই সমাধান হতে পারে নিজের চেষ্টায় বদ্ধজীব নিজের সমাধান খুঁজে পায় না পরদোষ দর্শনের কথা বলতে গিয়ে আজকে সকালেও আলোচনা করেছিলাম পরস্বভাব কর্মাণি ন প্রশংসায়ত প্রশংসয়ত্ন গর্হেত বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতি পুরুষেণ চ এই জগৎ মায়াময় ত্রিজগতে এই জগতে ত্রিগুণে সবাই অভিভূত এমন কোনো ব্যক্তি নেই যার খালি গুণই আছে দোষ নাই আবার এমন কোনো ব্যক্তি জড় জগতে নাই যার খালি দোষ আছে গুণ নাই এই জন্য সাধুগুরু বৈষ্ণবগণ জানেন গুণময় জগতে দোষগুণে পরিপূর্ণ এই জীব সকলের মধ্যে পরহংস ব্যক্তিগণ তার গুণটাই গ্রহণ করে চেষ্টা করেন যে দোষগুলো ওর আমার প্রতিযোগিতার বাস্তবিক নিষ্কপট ভালোবাসা থাকে সেটা কেটে যাবে পরীক্ষিত মহারাজের কথা আলোচনা করতে গিয়ে দেখলাম ঠিক বদ্ধজীবের যে ঘটনাগুলো আমি এখন আলোচনা করলাম বদ্ধজীব নিজের দোষ দেখতে পারে না কিন্তু পরীক্ষিত মহারাজকে ভাগবতের চার পাঁচ জায়গায় বলা আছে এসো মহাভাগবত তিনি মহাভাগবত আর সত্যি সত্যি দেখলাম তিনি নিজের দোষ বদ্ধজীব নিজের দোষ দেখতে পারে না কিন্তু পরীক্ষিত মহারাজ নিজের দোষ দর্শন করছেন করে বলছেন আমার এ ধরনের বুদ্ধি কোথা থেকে হলো হা ভগবান আমার যেন যথেষ্ট প্রায়শ্চিত্ত হয় বাস্তবিক পক্ষে কালকেও সিদ্ধান্ত আলোচনা করা হয়েছিল পরীক্ষিত মহারাজ কোনো বদ্ধজীব নয় তাকে যোগমায়ায় প্রেরণায় যোগমায়ার প্রেরণা যোগমায়ার প্রেরণাতে ভগবানের ইচ্ছায় এই সামান্য বিষয়টা উত্থাপিত হয়েছিল যাতে তিনি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে একটা জীবনে এই প্রথমবার গুরু বৈষ্ণব ব্রাহ্মণ গৌমাতা কাউর প্রতি তার জীবনে একটাও অপরাধ হয় না যার পক্ষে অপরাধ করা প্রায় অসম্ভব একেবারেই অসম্ভব প্রায় নয় তার পক্ষে অপরাধ করা সম্ভব নয় কেন তার জন্মের কাহিনী আপনারা শুনেছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের করুণাতে তার এই শরীর রক্ষা পেয়েছে তাকে বিষ্ণুরাত বলা হয় বিষ্ণু চক্র তাকে রক্ষা করেছেন যার বংশের যারা রয়েছেন তারা সবাই মহান বৈষ্ণব পঞ্চপাণ্ডবগণ যারা রয়েছেন পিতা তো চলেই গেছেন আগেই অভিমন্যু সবাই বৈষ্ণব বৈষ্ণবী তিনি এখন নিজের দোষ দর্শন করে অত্যন্ত কাতর হচ্ছেন এটা আমার থেকে হলো এ ধরনের বিষয়টা কেন হলো ইত্যাদি কথা বলছেন কালকে দেখেছেন পরীক্ষিত মহারাজ যা জীবনে করেননি শ্রমিক মুনির আশ্রমে গিয়ে শ্রান্ত ক্লান্ত তৃষ্ণাত্ম ক্ষুধার্ত হয়ে কিছু জল যাচনা করেছিলেন পানীয় কিন্তু শ্রমিক মুনি সেরকম অবস্থায় ছিলেন না ভজনে নিয়োজিত ছিলেন সে এই জগতে ছিলেন না অত্যন্তীয় জগতে যার জন্য রাজার সেই রকম ধরনের সম্মান দেওয়া সম্ভব হয়নি কিন্তু হঠাৎ তার মাথায় এলো যে এ ঋষি বোধহয় বদমাইশি করছেন ধনুকের গোড়া দিয়ে একটি মিটো সাপকে গলায় তার জড়িয়ে অর্থাৎ অপমান করে তিনি সেখান থেকে চলে গেলেন রাগ করে যেটা পরীক্ষিত মহারাজের জীবনে কোনোদিনই হয়নি অভাবনীয় এটা হতেই পারে না সেই জন্য সেখানে বলছেন কিন্তু অভূতপূর্ব এই শব্দটা বলা আছে যেটা কোনোদিন তার জীবন হয়নি সিদ্ধান্তটা বলা হলো শ্রমিক মুনির ছেলে সিং শৃঙ্গি ঋষি শিশুগণের সঙ্গে খেলতে খেলতে যখন খবর পেলেন রাজা তার পিতাকে অপমান করেছেন মৃত সাপ মৃত ওড়গ সর্প তার গলায় জড়িয়ে দিয়ে চলে গেছেন তখন তার অত্যন্ত ক্রোধ হলো ঋষিপুত্রের ঋষি বালকের পিতার অপমান সে সহ্য করতে পারল না অত্যন্ত তার তেজ ছিল ঋষি বালক তেজস্বী সে তখন ওখানেই সে জল স্পর্শ করে অভিশাপ দিয়ে দিল রাজনকে পরীক্ষিত মহারাজকে যে সাত দিনের মধ্যে তাকে তক্ষক দংশন করবে এই খবর চারিদিকে ছড়িয়ে গেল এবং সেরেঙ্গি ঋষি আশ্রমে পৌঁছে অত্যন্ত জোরে কাঁদতে আরম্ভ করলো চিৎকার করে হাত পা ছুঁড়ে এই চিৎকারের ফলে পিতার ধ্যানভঙ্গ হলো সে তখন চোখ যে চোখ উন্মেলন করে অক্ষয় উন্মূলন করে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কাঁদছ কেন তিনি সব ঘটনা বললেন যখন তিনি শুনলেন রাজাকে অভিশাপ দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে তাকে তক্ষক দংশন করবে তখন শ্রমিক মুনি ছেলের এই কর্মকে কখনোই অনুমোদন করলেন না অত্যন্ত দুঃখী হলেন যে ধর্মপাল নরপতি সে ধর্মেতে প্রতিষ্ঠিত রয়ে রাজ্য পালন করেন সারা রাজ্যে সারা পৃথিবীতে আজকে একটা শান্তি নেমে এসছে কারণ মহাভাগবত একদিকে তার ওপর আবার রাজা হয়েছেন যুধিষ্ঠির মহারাজ রাজা করে গেছে যার পদবিটা আপনারা শুনেছেন কালকেই রাজর্ষি রাজা প্লাস ঋষি রাজা ও ঋষি রাজর্ষি রাজর্ষি সবাই হতে পারেন না পরীক্ষিত মহারাজকে রাজর্ষি বলা হয়েছিল জনক মহারাজকে নার রাজর্ষি বলা হয়েছিল রাজর্ষি এই পদবি সবাই পেতে পারে না বড় আশ্চর্য সেই জন্য তিনি তার গুণাবলী সবাই জানেন যদি দেশেতে শান্তি থাকে শৃঙ্খলা থাকে রাজার ভয়েতে প্রজারা সাবধানে যদি জীবনযাপন করে সেখানে চুরি ডাকা রাহাজানি কোনো কিছু অত্যাচার হয় না রাজ্যের শাসনতন্ত্র যত কড়া হয় দৃঢ় হয় রাজার চরিত্র যত ভালো হয় আদর্শময় আর ভক্ত হলে তো কোনো কথাই নেই সেক্ষেত্রে তবাই সবাইকে একটু সাবধানে চলতে হয় শ্রমিক মুনি বলছেন যে আমাদের ভজনের কত সুবিধে ছিল সারা দেশ জুড়ে কত সুন্দর আর এই অবস্থায় তাকে অভিশাপ দেওয়া হয়েছে এই জন্য আফসোস করে ভগবানের কাছে বলছেন ধর্মপাল নরপতি সত সম্রাট বৃহৎসবাহা ধর্মপাল নরপতি সতু সম্রাট বৃহৎসবাহা সাক্ষাৎ মহাভাগবত রাজর্ষের হয়মেদ রাট হয়মেদ মান রাস রাস এই হয়মেদ রাজ অশ্বমেধ যজ্ঞ করেছেন তিনি অনেক সাক্ষাৎ মহাভাগবত রাজর্ষের হয়ে হয়মেধ রাট ক্ষুত্তীট শ্রমযুত দীন নৈব অস্মাৎ সাপম হাতি তাকে কোনো মতেই সাপ দেওয়া যায় না হায় হায় কি সাপ দিল কেন তাকে সাপ দিলে কেন বাবা ও তো সাপের যোগ্য নয় महाभागवत धर्म पाल नरपति तो सम्राट बृहत्स्रवा साक्षाद महाभागवत हो राजर्षिर हय मे दुराट खुत्तीट समयोत दीनो हो नैब अस्माद साप मरहती ओके तो साप दिया उचित छो न बाबा तुम्हें साप दिए दिले अपापेशु स्वृत्तेशु বালানা অপাক্য বুদ্ধিনা পাপম কৃতম ভগবান তদ ভগবান সর্বাত্মা খন্তুমারহসি হে ভগবান আমার এই বাচ্চাটা শিশুটা বালক সে বুদ্ধি নাই অপাপ তত মনে কোনো পাপ নেই ছোট ছেলে অপাপেশু সভৃত্তেষু বালান অপাক্য বুদ্ধিনা পাপম কৃতম তৎ ভগবান সর্বতা সর্বাত্মা খন্তুমার হসি হে ভগবান তুমি এটা ক্ষমা করে দিও ওর পাপ যেন ওর যেন কোনো কিছু দোষ ধরো না বাস্তবিক পক্ষে মহামহা বৈষ্ণবগণ সাধুগণের লক্ষণ হলো কি তাদের অত্যন্ত তেজ আছে তারা যদি মুখ দিয়ে বলে দেয় অভিশাপ দিয়ে দেয় কাজে লেগে যাবে কিন্তু তারা দেয় না আশ্চর্য বৈষ্ণবের মহিমা আমরা পঞ্চপাণ্ডবের মহিমা দু একদিন শ্রবণ করছি এখানে দেখলে কত অত্যাচার করার পরেও তার মুখে অভিশাপ তো এলোই না উল্টে বলছে নাকি ছেড়ে দিন গুরুপুত্র এত ক্ষমাগুণ আমার মনে হয় বৃক্ষের মধ্যেও নাই বৃক্ষ তো বলতে পারে না বৃক্ষসম ক্ষমাগুণ বলেছেন এটা আশ্চর্য এরকম ক্ষমা অসম্ভব ব্যাপার আমরা চিত্রকেতুর কথা আলোচনা করব সেখানেও দেখব দেবী পার্বতী সেখানে রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়ে দিলেন মহাশঙ্কর ভগবান বললেন তুমি ওকে অভিশাপ দিয়ে দিলে এই যদি চাইতো তোমাকে তো অভিশাপ দিতে পারত কিন্তু দেখো কীরকম হাত জোর করে এসে তোমার কাছে অভিশাপটাকে স্বীকার করলো দেবী আপনি যা বললেন তাই হোক তোমার কাছে এসে বরঞ্চ নিজে বললেন যে আপনি যে অভিশাপ দিয়েছেন দেবী তাই সে সে এই অভিশাপ আমি প্রত্যাহার করতে বলছি না তা তাই হোক এখানেও তাই বলছেন শ্রমিক শ্রমিক ঋষি বলছেন তিরস্কৃতা বিপ্রলব্ধাহা সপ্তা ক্ষিপ্তা হতা অপি প্রতি তৎপ্রতিকুরন্তি তদ্ভক্তা প্রভাব অপি তার ক্ষমতা থাকলেও তাই যদি অপমানিত হন কোনো রকমভাবে তাকে ঠকায় কেউ কোনো রকম সাপ দেয় কোনো রকমভাবে অত্যাচার তার উপর হয় মারধর কিছু করে তথাপি সে কখনোই যে করেছে তার ওপর অভিশাপ দেবেন না অত্যাচার করেন না অর্থাৎ যেটা আমাদের জগতের একটা হিসাব আছে যে আমরা সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নেব প্রতিশোধ আছে না জগতে এই জগতে প্রতিশোধের বিষয়টা থাকে কিন্তু ভক্তি রাজ্যে ভক্তরাজ্যে কখনো প্রতি প্রতিশোধ নব এ বৃত্তি থাকে না যখনই সমগ্র জগৎকে কেউ ভগবত সম্বন্ধে দেখতে জানে দেখতে শেখে খালি সাধুর বেশ গ্রহণ করলেই হয় না সমগ্র জগৎকে যখন সে ভগবত সম্বন্ধে দেখতে শেখে তখন তার মধ্যে কোনো রকম কার প্রতি প্রতিশোধ নেওয়ার বৃত্তি জাগে না আর কাউ ওপর ভোগ্য বৃদ্ধি ভোগ্য বুদ্ধি কোনো কিছু ভোগ করব কাউকে ভোগ করব এই বুদ্ধিও জাগে না সমগ্র জগৎ হরিময় দর্শন করলে পরে তখন সমস্ত দিক দিয়ে একটা আনন্দ নেমে আসে যেটা বলতে গিয়ে আমি আলোচনা করেছিলাম প্রবোধানন্দ সরস্বতীবাদে প্রবোধানন্দ সরস্বতীবাদ সে আলোচনা করেছিলেন বিশ্বম্পূর্ণ সুখায়তে ইয়ৎকরণা কটাক্ষ বৈভবতাম তং গৌরমেব স্তমহ সে গৌরকে আমি সর্বশতত বন্দনা করি দণ্ডবোধ করি যার কৃপাতে বিশ্বম্পর্ণ সুখায়ত বিশ্ব কোথাও তো কোনো সমস্যা নাই সমগ্র বিশ্ব সুখের আঘাত এই রকমভাবে আমরা দেখলাম যে একটা অভিশাপ নেবে এলো ভগবান যা করে মঙ্গলের জন্য এটা মুখে বলতে ভালো লাগে কিন্তু বিশ্বাস হয় না মুখে বলা যায় হ্যাঁ ভগবান যা করে মঙ্গলের জন্য কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্য এটা অনুভব হওয়া যেদিন অনুভব হবে সেদিন তো হয়েই গেল তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষ মানম এরকম একটা অবস্থায় প্রতিষ্ঠিত হওয়াটাই প্রয়োজন তবেই তাকে সাধু বলা হয় আমরা দেখি অভিশাপ পাওয়ার পর পরীক্ষিত মহারাজের কোনো বিকার জন্মালো না বরং পরীক্ষিত মহারাজ যখন সেই জঙ্গল থেকে রাজধানীতে ফিরে এলেন রাজধানীতে ফিরে আসার পর খালি মনে পশ্চাতাপ হচ্ছে হায় হায় আজ আমি কী করলাম ব্রাহ্মণ বৈষ্ণব সাধু গৌমাতা কোনোদিন আমার দ্বারা তো অপমানিত হয়নি আজকে হওসা আমার কি হলো এইভাবে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন পশ্চাতাপ করছেন যদি এমন একটা কিছু প্রায়শ্চিত্ত আমার জীবনে হয় যাতে কোনো জীবনেই আমার আর এরকম ধরনের প্রবৃত্তি আর কোনো দিন আমার দ্বারা হবে না এরকম ধরনের একটা ভাব জাগল যেটা বলতে গিয়ে আমি প্রভুপাদের কথা বললাম বদ্ধজীব সর্বদাই অপরের দোষ দর্শন করে নিজের দোষ দর্শন করতে পারে না কিন্তু মহাপুরুষ তার মধ্যে কোনো দোষ না থাকলেও বলেন আমি সব দোষে দোষী মহাপুরুষের লক্ষণ হয়ে তার কোনো দোষ নাই পরম পবিত্র তথাপি তার মনের মধ্যে খেদ যে আমার মতো পাপিষ্ট কেউ নাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কথা শুনেছ শুনেছেন বিভিন্ন কথা আমি উত্থাপন করেছি এখানে দেখা গেল যখন সমস্ত রাজ্য রাজধানীর সমস্ত বিষয় ত্যাগ করে পরীক্ষিত মহারাজ সাত দিনের মধ্যে চরম মঙ্গলের পথ অনুসন্ধান করবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন রাজধানীতে তো খবর দেয়া গেল রাজধানীতে খবর চলে এলো তার কাছে তিনি শুনে আনন্দে বললেন যে না যা হয়েছে ভালো হয়েছে আর যদি আমার ওপর অভিশাপ নেমে এসে থাকে তাহলে ভালোই হলো আমি যে কাজ করেছি তার প্রাশ্চিত্য হয়ে গেল খুব ভালো হয়েছে ভগবান দয়াময় তুমি আমার সাত দিনের মধ্যে মূর্তি হবে প্রচুর প্রচুর এগিয়ে আসে সাত দিনের মধ্যে আমাকে জগৎ থেকে চলে যেতে হবে ভালো সেই সময় তিনি সমস্ত কিছু রাজ্য রাজধানীর দায়িত্ব ছেড়ে দিয়ে সুক্তাল ক্ষেত্রে যেটা মুজফ্ফরনগর থেকে গঙ্গা তীর হস্তিনাপুর মুজফ্ফরনগরে নেবে হস্তিনাপুরে যেতে হয় গঙ্গা আগো আরও আগে ছিল এখন প্রকৃতির বিবর্চয়ে গঙ্গা পেছনে চলে গেছে অর্থাৎ যেটাকে হস্তিনাপুর বলো সেটা মজফ্ফরনগরে নেবে এই সেটা তো মজফ্ফরনগর না সেটা মিরাটে নেবে যেতে হয় মিরাট যেখানে সবচেয়ে ভারতের সবচেয়ে বড় শ্রেষ্ঠ চিনির কল আছে মিরাট সেই মিরাটে নেবে তোমাকে যেতে হবে হস্তিনাপুর সেখান থেকে আরও দুটো স্টেশন গেলে পরে সেখানে তোমার আসবে ওই যে স্টেশনের নাম বললাম মুজফরনগর মুজফরনগর থেকে এবার নেবে এখন বর্তমানে এরকম ভৌগোলিক অবস্থান আগে কি ছিল নিশ্চয় আগে ছিল আরও আগে সেখানে নেবে তোমার আঠেরো কিলোমিটার গেলে পরে গঙ্গার তীরে অপূর্ব স্থান শুক্তাল ক্ষেত্র মাটির বিশাল টিলা তার উপর আমি পুনঃ পুনঃ গেছি গিয়ে আনন্দে আত্মহারা হয়েছি সেই বৃক্ষের তলায় যেখানে শ্রী সুখদেব গোস্বামী বসে ভগবত কথা কীর্তন করেছিলেন সেটা কি আনন্দতট বলা হয় ভৌগোলিক বিচার এবং অন্যান্য বিচার করলে আনন্দতট আনন্দ নামক তট আর সেখানে পরীক্ষিত মহারাজ গিয়ে বসে পড়লেন পয়াপবেশনে সেখানে বসে পড়লেন জল অন্ন ত্যাগ করে আমার জীবনের মাত্র সাতটা দিন বাকি রয়েছে আমার চরম মঙ্গলের রাস্তা আমাকে খুঁজে ভগবান যেন আমাকে দেখিয়ে দেন আশ্চর্য কথা ভগবত প্রেরণায় যে গুরু বৈষ্ণব কাজ করেন তার প্রমাণ হলো এটা পরীক্ষিত মহারাজ সাপ পেয়েছেন পরীক্ষিত মহারাজ এসে গঙ্গার তীরে বসেছেন কিন্তু এই খবর কোথায় ছড়িয়ে গেল চারিদিকে চারিদিক থেকে ঋষি মুনিরা সমস্ত সেখানে এসে জমায়েত হলেন তাদেরকে কে খবর দিল বলে এগুলো তো এখন তখনকার দিনে তো কিছুই ব্যবস্থা ছিল না হাজার হাজার বছর আগেকার কথা বলছি সেখানে দেখা গেল বশিষ্ঠ ভরদ্রাজ থেকে আরম্ভ করে সমস্ত চবন সমস্ত ঋষি মুনি সব এসে সেখানে বসে পড়লেন চারিদিকে পরীক্ষিত মহারাজকে ঘিরে চারিদিকে বসে পড়লেন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করতে থাকলেন এক একজনকে তারা এক এক রকম উত্তর দিলেন তার মধ্যে একটা ঘটনা ঘটল আমি খুব সময় নিতে পারবো না খুব তাড়াতাড়ি করতে হবে সেখানে দেখা গেল পরীক্ষিত মহারাজ বসে রয়েছেন অত্রি বশিষ্ঠ চবন ভরদ্রাজ শরদবান অরিষ্ট নেমির ভিগু রঙ্গির আশ্চ পরাশর গান্ধী সুত রাম উতথ্য ইন্দ্র প্রমদ সুবাহু মেধাতিথির দেবলো অরিষ্ট সেণ ভরদ্রাজ গৌতম ভরদ্রাজ গৌতম পিপ্পলাদ मैत्रेय और्व कस কবস কুম্ভযৌনির দৈপায়ন ভগবান নারদস সবাই সমস্ত ঋষি মুনি এসে সেখানে বসে পড়লেন আরও অনেক ঋষি তারা এসে বসে পড়লেন আর সেখানে খালি তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই রাজর্ষি আমাদের মহাভাগবত যতক্ষণ তার এই দেহকে বিসর্জন না দেন আমরা এখানে থাকব। দেখুন ওদের কত উন্নত ধী তারা বিচার করে জানেন এই পরীক্ষিত মহারাজ সাধারণ কেউ নয় কৃষ্ণের প্রিয় যারা আছেন পঞ্চ পাণ্ডব তার বংশেরে তো এখানে যখন পরীক্ষিত মহারাজ দেহ ছাড়বার জন্য বসেছেন নিশ্চয়ই এখানে এমন কিছু হরিকথা কীর্তন কিছু একটা হবে ওরা সব জানেন আগে থেকে সবাই এসে ভিড় করে বসে পড়লেন আর রাজা সেখানে বলছেন আহা আমার মতো অত্যন্ত নিকৃষ্ট রাজবংশের আমি কলঙ্ক আর তার আজকে আপনাদের সবার পূজনীয় হলাম আমি আহা রাজা বলছেন অহো বয়ম ধন্যতমা নৃপান মহত্তমান গ্রহণীয় শিলা অহো বয়ম ধন্যতমা নৃপানাম মহত্তমান অনুগ্রহণীয় শিলা রাজ্ঞাম কুলম ব্রাহ্মণ পাদশৌচাদ আরাদ বিসৃষ্টম বত গর্হ কর্ম এত কত নিকৃষ্ট কাজ আমি করেছি হায় হায় আর আমার ন্যায় দুরাচারী রাজকুলে আসিয়া এসব ব্রাহ্মণগণ বৈষ্ণব এই ঋষিমুনি সব বসে পড়ল হয়তো তারা তারা হয়তো এসে আমি যে এত অত্যাচারী আমার কাছে এসে তাদের নিজেদের পাগুলো ধুতেনও না পদ প্রক্ষালনও করতেন না উপেক্ষা করা উচিত ছিল কিন্তু আজ দেখো তার তারা সব সদ্য উপস্থিত হয়ে আমার কার্য অনুমোদন করলেন কত করুণা তাদের অতএব রাজবংশে আমার ন্যায় ধন্য আর কে আছে এইভাবে পশ্চাতাপ করতে করতে অনেক কিছু বললেন সেই সময় বড় আশ্চর্য ঘটনা ঘটল সেখানে ভগবত প্রেরণায় নন্দনন্দন সুকস্ত নন্দনন্দন কৃষ্ণ কৃষ্ণ যে আছেন সাক্ষাৎ সুখ রূপে আবির্ভাব হয়েছেন আগেই পড়েছে নন্দনন্দন কৃষ্ণস্থ সাক্ষাৎ সুখদেব গোস্বামী তিনি এখন এই সমস্ত কিছু এর আগে ঋষিরা তো যা বললেন বলেন স্যার ঋষিরা সব একসঙ্গে বলছেন বলছে সব ঋষি মনে ঋষি একসঙ্গে বলছে সর্বে বয়ম তাবৎ ধিয়াস্মাথ কলেবরম সৌ বিহায় लोकम परम विरोजस्क विशोकम यम भगवत प्रधान ये भागवत प्रधान ये जे राजर्षि सर्वे वयम तावद यहाँ अस्माय अथ कलेवरम जावद असो विहाय जत ये शरीर ना छाड़े हम सब एखे थकब आगे बोल इतिमदे एक घटना घटल भगवत प्रेरणा श्री सुखदेव गोस्वामीजी যিনি কোনো জায়গায় কারোর কাছে কিছু অপেক্ষা রাখেন না তিনি হঠাৎ দেখলে দেখা গেল তিনি কোথা থেকে চলে আসছেন আস্তে আস্তে সুখদেব গোস্বামী সাক্ষাৎ কৃষ্ণের মতো দেখতে লটকানো চুল অপূর্ব তার বর্ণনা তিনি চলে আসছেন যে সুখদেব গোস্বামী ভিক্ষার জন্য কোনো বাড়িতে এক গোমাতার দহন দহনকাল পর্যন্ত দাঁড়াতেন না মাত্র দহনকাল পর্যন্ত হয়তো খুব জোর তাও যদি কিছু বলবেন না কোনো বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন ভগবত প্রেরণাতে তিনটে বাড়ি সে বাড়িতে যদি গৃহস্থ দেখে ফেললো তাহলে দেখে ফেলার সঙ্গে সঙ্গে সে কী করতো গৌমাতার দুগ্ধ এনে তাকে দিত অন্য কিছু দিলে নেবেন না আর বলবেনও না আমাকে কিছু দাও ভগবত প্রেরণায় যে বাড়িতে হয়তো দেখা গেল এই বাড়ি করলেন চারটে বাড়ি ছেড়ে দিলেন ভগবত প্রেরণায় যে বাড়িতে ইচ্ছা ভগবান প্রেরণা তো সে বাড়িতে যাবেন এবং সেখানে যদি দুগ্ধ ভিক্ষা পান কিছুক্ষণ দাঁড়াবেন চুপচাপ কিছু বলবেন না দাঁড়িয়ে দেখলে কেউ সারা দিল না সোজা চলে অন্য বাড়ি আর কিছু না পেলে সোজা গিয়ে বসে বলল নামানন্দে তৃপ্ত পুরী ক্ষুধা তৃষ্ণা নাহি বাদে মাধবেন্দ্র পরিবাদ কী করলেন গোবর্ধনে গিয়ে বসে বললেন আর খাওয়া দাওয়া কিছুই নাই নামানন্দে সর্বদাই তৃপ্ত এখানে গেলে তাই আর এখানে যখন সুখদেব গোস্বামী আসছেন সেখানে তার সম্বন্ধে যে সুন্দর কথা বলা আছে এগুলো চিরকাল হৃদয়তে এঁকে রাখার মতো কথা বলছেন এই তো সুখদেব গোস্বামী কারোর কাছে কিছু চান না বলছে হঠাৎ দেখা গেল চাঁদের মতো উদয় হলেন তত্র অভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গাম অটমানো অনপেক্ষক অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বৃতশ্চ বালৈরবধূত বেশ আহা কি অপূর্ব তত্র অভবাদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গাম অটমান অনপেক্ষক অলক্ষলিং অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বৃতশ্চ বালৈরবধূত বেশ বলছে চারিদিকে বাচ্চারা সব ঘিরে ধরেছেন এই বাবা এসছে বাবা এসছে ল্যাংটো বাবা বলে সবাই ঢিল মারছেন খেলা করছেন বুঝতে পারছেন না এই কে একটা ষোলো বছরের একটা অপূর্ব সুন্দর ব্যাক সে কোনো দিগম্বর কিছু নেই লটকানো চুল কারোর সঙ্গে কোনো কথা নেই আনন্দে সে চলে যাচ্ছে আর বাচ্চাগুলো সব হই হই করে গ্রামের বাচ্চাগুলো পেছনে যাচ্ছে মা একটু করে ধুলো মারছেন ধুলো মারছেন কেউ পাটকেল মারছেন ছোট ছোট বলে বাবা এসে গেছে কোথা থেকে এক ল্যাংটো বাবা এসছে বলছেন এই জন্য সেখানে বৃতশ্চ বালই রবধূত বেশ অবধূত বেশ অব অবধূত মানে অব অব মানে হচ্ছে পতিত ধূত মানে হচ্ছে পবিত্র যিনি পতিতকে অনায়াসে পবিত্র করতে পারেন তার নাম অবধূত অবধূত বেশ আমি পড়ে যাচ্ছি আপনারা মানে বুঝতে পারবেন সবসময় কিছু ব্যাখ্যা করব অল্প তত্রাবদ ভগবান ব্যাসপুত্র তত্রাভবদ ভগবান বয়সপুত্র যদৃচ্ছয়া গাম অটমানো অনপেক্ষক অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বীতশ্চ বালৈরবধূত বেশ তাম দাষ্টবর্ষ সুকুমার পাদকরোরু বহবং সুকপোলগাত্রম চর্বায়তাক্ষ উন্নসত্তুল্যকর্ণ শুভ্রাননম কম্বুসুজাতকণ্ঠম নিগূঢ়যুক্তম পৃথতণ্ডবক্ষসম আবর্তনাভিম বলিগলবোদরঞ্চ দিগম্বরম বক্রবিকীর্ণকেশম প্রলম্ববাহুম সমরত্তমাভম শ্যামম সদা পিব্বয়ঙ্গলক্ষ্যা স্ত্রীণাম মনজ্ঞরুচিরা স্মিতেন প্রত্যুত্থিতাস্তে মনয়ো শাসনেভ্যো তল্লক্ষণাজ্ঞাপি গুরো বর্চসম তল্লক্ষণাজ্ঞা ওপি গুরু বর্চসম বলছেন তম দষ্ট বর্ষ সুকুমার পাদ করোরু বহব অংশ কপোল গাত্রম চারবায়তাক্ষ উন্নসত্তুল্যকরণ শুভ্রাননম কম্বু সুজাত কণ্ঠম আহা বলছে কণ্ঠের মধ্যে শঙ্খের মতো যেরকম ত্রিবলী রেখা দ্বাষ্ট বর্ষ মানে আট দুটো আট দ্বাষ্ট মানে ষোলো আট দুগুণে ষোলো দ্বাষ্টবর ত্বম সেই সুখদেব কীরকম বলছে ত্বম দ্বাষ্টবর্ষ সুকুমার একেবারে মনে হচ্ছে যেন সুকুমার অপূর্ব যেন কেউ তুলে দিয়ে এঁকে রেখেছে ঠিক কৃষ্ণকে স্মরণ এসে যাবে শ্যামল বর্ণ অপূর্ব লটকানো চুল আর এইরকম এই পর্যন্ত আয়ত পদ্মপলাশ লোচন চারবায়তাক্ষ উন্নসত্তুল্য কর্ণ কর্ণটাও সুন্দর শুভ্রাননম কম্বু সুজাত কণ্ঠম শঙ্খের মতো গলায় দাগ আর এইখানে যে হাড়গুলো যে পুরুষের এখানের হাড়গুলো উঠে থাকে স্ত্রীরা পছন্দ করেন না এইখানের হাড় যত নেবে থাকবে আর এই সব জায়গায় যত গোল হবে তত পুরুষের শোভা হয় অপূর্ব আর বক্ষ যত চড়া হবে সুপিব্য বক্ষ এগুলো সব হচ্ছে অপূর্ব লক্ষণ নিগৌড় যোক্তম পেথুতুণ্ড বক্ষসম অপূর্ব চড়া আর নাভির জায়গা এত গভীর দেখলে এত সুন্দর লাগছে পৃথতণ্ড বক্ষসম আবর্ত নাভিম বলিগল বুদরঞ্চ এখন অসত্য পাথার মতো এখন চওড়া থেকে নেমে গেছেন অপূর্ব আদিগম্বরম বক্র বিকীর্ণ কেশম কোনো কাপড় নেই দিকি যার বসন দিগবসন দিগম্বরম বক্র বিকীর্ণ কেশম প্রলম্ব বাহুম সমরত্তমাভম এই প্রলম্ব একেবারে আজানুলম্বিত বাহু আর এত শ্যামবর্ণ অপূর্ব সুন্দর মানে কল্পনা করা যায় স্ত্রী নাম মনজ্ঞ রুচিরাম স্ত্রী নাম মনজ্ঞ রুচির অস্মিতেন স্ত্রীণাম মনজ্ঞম রুচিরস্মিতেন যে কোনো স্ত্রী দেখলে পরে হয়ে যাবে আর তারা এত সুন্দর কিন্তু তিনি স্ত্রী পুরুষের পার্থক্যই জানেন না আনন্দে চলছেন চলতে চলতে এসে যখন সেখানে এসে এত বড় একটা সভার মধ্যে এসে পৌঁছায় সবাই হই হই করে উঠে দাঁড়ালি এসে গেছেন পরমাংশ ভাবা পরমাংশ শ্রেষ্ঠ সুখদেব এসে তার যেটা তোমাদের হিসাবে পিতাশ্রী ব্যাসদেব গোস্বামী সেও উঠে দাঁড়াচ্ছে এই জন্য বয়সে কিছু হয় না দীর্ঘ সময় মঠবাস করেন অনেক কিছু হয় তাতেও হয় না এটা অনেক কপাল গুণে হয় অনেকেই জড় হিসাবটা করে আমি এত বছর এ করেছি তাই যদি হতো তার সুখদেব গোস্বামীর মতো পরমাংশ ষোলো বছরের বাচ্চা তাকে এক আদর করা সম্মান জানাবার কি আছে বলছে এখানে বলছেন প্রত্যুত বলছেন এখানে প্রত্যুত্থিতাস্তে মনয়হ শাসনেভ্য তল্লক্ষণাজ্ঞা ওপি গুরুবর্চসম বলছে সে কিন্তু লুকিয়ে রয়েছে তার কোনো লিঙ্গ নেই যে চিহ্ন আছে আমি একটা সন্ন্যাসী আমি একটা এই পৈতে কিছু নেই কিন্তু তথাপি যত এই সব মুনিঋষি আছে তার লক্ষণটা জানে জানে বলেই প্রত্যুত্থিতাস্তে মনয় হোক বহু বচন মানে ওখানে এমন কোনো মুনি নেই কেউ যে দাঁড়ায়নি সবাই এমনকি পিতাশ্রী সেরেও উঠে দাঁড়িয়ে পড়লো সবাই উঠে তাকে সম্মান জানানি শাসনেভ্য নিজ নিজ আসন থেকে উঠে কেন তারা সবাই তার লক্ষণ জানেন একে তারা সবাই লক্ষণ জানেন এর একে পরীক্ষিত মহারাজ এবার আনন্দের সঙ্গে পরীক্ষিত মহারাজ এবার আনন্দ পরীক্ষিত মহারাজ এবার আনন্দের সঙ্গে বলতে থাকলেন পরীক্ষিত ওয়াজ আহা আমরা তো কত ক্ষত্র বান্ধব আমরা কি বাস্তব আমি কি বাস্তব ক্ষত্রিয় আমি তো পতিত ক্ষত্রিয় নিজেকে দৈন্য করে বলছেন শ্রী পরীক্ষিত উবাচ শ্রী পরীক্ষিত বলছেন পরীক্ষিত অহো অদ্যভয়ম ব্রহ্মণ সৎসেব্যা ক্ষত্রবন্ধব কৃপয়া তিথিরূপেণ भवद्भिस्तीर्थकः कृतः येषां संस्मरणाद् पुंसां सद्यो शुद्धन्ति वै गृह किं पुनर्दर्शनस्पर्शपादशौचासनादिभिः আহা অহো বয়ম অদ্য বয়ম ব্রহ্মণ সৎসেব্যা ক্ষত্রবান্ধব আমরা তো অত্যন্ত পতিত ক্ষত্রিয় আমার কথা বলছি তিনি বলছেন তথাপি আমরা আজকে এত পূজনীয় হলাম কি করে আমি তো কাউকে ডাকিনি সবাই এসে ভিড়ে বসে বলল সবাই আমার মঙ্গল চাই আমাকে কি জয়ধ্বনি দিচ্ছে আর কি পাইয়া অতিথি রূপেণ ভবত বিষ তীর্থ কাহা কৃতাহা এই যে সমস্ত এক এক ঋষিমুনি সব তো তীর্থের সমান তীর্থ কি করবে তারা গেলে তো তীর্থ হবে তারা এসে আজকে এখানে বিরাজমান হয়েছে মানো কি সমস্ত তীর্থ এখানে আছে বিরাজিত আনন্দে যাদের দর্শন মাত্রেই মঙ্গল হয়ে যায় না দর্শন ছেড়ে দাও যে সাম সংস্মরণাৎ পুংসাম সদ্য শ্রদ্ধন্তি বই গৃহা গৃহ সমেত সমস্ত পবিত্র হয়ে যায় যাদের একটু স্মরণ করলে সংস্মরণাৎ আর তারা কিং পুনর তারা যদি এসে এখানে আসন গ্রহণ করে যাদের্কে পাদ্যার্ঘ দেয়া হবে আচমন দেয়া হবে তাহলে আসন গ্রহণ করে তাহলে কি হবে তাহলে যে সাম সংস্মরণাৎ পুংসাম সদ্য শুদ্ধন্তি বৈ গৃহ যেসাম সংস্মরণাৎ পুংসাম সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা কিং পুনর্দর্শন শৌচাসনা শৌচাসনাদিবিহি তাহলে এরা কত আমার উপর করুণা করলেন সেখানে গিয়ে লাস্টে শেষে কি হলো পরীক্ষিত মহারাজ উঠে দাঁড়িয়ে তার পায়েতে স্মরণ গ্রহণ করলেন তার চরণেতে নিজের মাথা রাখলেন এসে কাতরভাবে বলছেন আজ আপনি এসে গেছেন আমার চিন্তা আর কিছু নাই আমার চিন্তা আর কিছু নেই আমার চিন্তা তো দায়িত্ব আপনার বলছেন সেখানেই আমি যেটা শুরু করেছিলাম যে শ্লোক দিয়ে এখন পরীক্ষিত মহারাজ কাতর ভাই বলছেন পরীক্ষিত মহারাজ গুরুদেব পরমহংস গুরুদেব সুখদেব গোস্বামী চরণে শরণাপন্ন হয়ে প্রশ্ন করছেন অথো পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্যেহয়ত কার্যম মৃয়মানসর্বথা সর্বথা অথো পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম যোগীগণের মধ্যে যারা এখানে সবাই তো যোগী যোগী মানে কি যোগ মানে যোগ যোগ মানে এরকম যোগ তা না যোগ মানে প্রসিডিওর ভগবানের সঙ্গে যোগাযোগের পথ ধ্যান যোগ জ্ঞান যোগ রাজগুহ যোগ ভক্তি যোগ বিভিন্ন যোগ আছে আর এখানে যারা আছেন তারাই কোনো না কোনো যোগে অবস্থিত যত ঋষিমুনি আছেন তারা তো সব কোনো না কোনো যোগে অবস্থিত রয়েছেন এখন তাই জন্য এখানে একটা খোলা শব্দ উল্লেখ করেছেন খোলা শব্দ একটা উল্লেখ করেছেন সেখানে খোলা শব্দ একটা উল্লেখ করেছেন সেখানে বলছেন যে যত আছেন এখানে যোগীগণ উপস্থিত আছেন তার মধ্যে তো আপনি হচ্ছেন যোগিনাম পারম গুরু যোগিনাম পরম গুরুম এখানে বলছেন যোগিনাম পরম গুরুম আপনি যত যোগী এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে আপনি হচ্ছেন পরম গুরু যারা এখানে উপস্থিত রয়েছে তাদেরও তাদের মধ্যে আপনি গুরু যোগী নাম পরম গুরু আর তা যদি না হতো তাহলে কি উঠে দাঁড়াতো উঠে দাঁড়াতো কি যোগী নাম পরম গুরুম যোগী নাম যত যোগী এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে আপনি হচ্ছে পরম গুরু তাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি পুরুষ অর্থাৎ দেহধারী জীব যখন তার অনিবার্য দেহ ছাড়তেই হবে মৃয়মানস্য যখন দেহ ছাড়তে হবে তখন তার কী এমন শ্রেয়স্কর কর্ম করা উচিত ভজনের কিছু রাস্তা আমাকে বলে দিন পুরুষস্য হইয়ৎ কার্যম মৃয়মানস্য সর্বথা মরণাপন্ন মানুষের যার মৃত্যু সন্নিকটে তার কি এমন শুভকর্ম করা উচিত যাতে পরে তার শ্রেয়মঙ্গল লাভ হয়ে যায় ঠিক এই প্রশ্ন যখন করেছেন তখন গুরুদেব পরীক্ষিত শিখদেব গোস্বামী অপূর্ব প্রসন্নতা লাভ করলেন বললেন বাহ এইরকম প্রশ্ন তো কেউ জগতে সহসা করে না জগতে কেউ যদি সাধুগুরু বৈষ্ণবের কাছে আসেন তারা তাদের জীবনের অভাব অভিযোগের কথা ব্যক্ত করেন সেই সমস্ত বাঞ্ছাগুলো পূর্তির জন্য বাঞ্ছা কল্পতের বৈষ্ণবের কাছে যান গুরুপাদ পদ্মের কাছে এসে বলতেন গুরু মহারাজ আমার এই ছেলেটা তিনবার চার্টার দিয়েছে পাস করতে পারেনি এবার একটু আশীর্বাদ করেছেন যে পাস করে তাহলে তার যে চার্টার পাস করার জন্য গুরুদেবের বৈষ্ণবের কাছে যেতে হবে যে বৈষ্ণব তোমাকে ধরে কৃষ্ণের কাছে দিয়ে দিতে পারে মানে আমাদেরকে উদাহরণ দিতেন গুরুবর্গ রাজদরবারে গিয়ে রাজার কাছে ভিক্ষা চাইছেন রাজা বললেন না আমি কী চাও তুমি বলে একটু ছাই দিতে হবে বলে বুধু মুখ পোড়া কোথা থেকে এলো ছাই ছাই তো ছাই তো যেখানে খুশি পাওয়া যাবে রাজ দরবারে কখনো ছাই করে দরকার হয় কি ছাই তো যেখানে পাওয়া যাবে সেরকম হয়েছে আমাদের বৃদ্ধি বিবেচনা এতই নিচে চলে যাচ্ছি যে যেখানে গিয়ে ভগবান সাক্ষাৎ পাওয়া যায় সেখানে গিয়ে আমরা ছোটোখাটো জিনিস আমার শরীরটা যেন ভালো হয় অনেক দিন ধরে ভুগছে মহারাজ আমার ছেলেটা আশীর্বাদ করে দিন শরীরটা যেন ঠিক হয়ে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না মহারাজ পাঁচ বছর ধরে দেখাশোনা চলছে একটু আশীর্বাদ করে দিন ভালো এইগুলো কি আশীর্বাদ হলো আমার একটা কথা মনে পড়ে গেল খুব হাসি লাগবে নর্মদা নদীর তীরেও আমি গেছিলাম বেশি জায়গায় যাই না বিশেষ করে বৃন্দাবনারে কোনো কারণে যেতে হয়েছে নর্মদা নদীর এখানে সেখানে একটা ঘটনা শুনলাম অনেক দিন বহুদিন পূর্বে সেখানে একটা সাধু যোগী মহাত্মা হবে কি জানি না সে নর্মদার নদীর ওপারে সেখানে একটা পাহাড়ের যে পাহাড়ের টিলা আছে সে পাহাড়ে ভজন করতেন গুফার মধ্যে আর একটা নদীটা বেশি চড়া না বেশি চড়া না সাঁতরেও পার হওয়া যায় আর কোনো মতে যদি ছোট বোট থাকে পার হওয়া যায় তা একটা জুয়ান ছেলে যুবক রোজ ওই বাবার কাছে যাবে বাবা তো কথা বলে না কেউ দেখতেই পায় না তাকে গুহার ভেতর থাকে আর গুফার যেখানে থাকেন সে বাইরে গিয়ে রোজ কান্নাকাটি করবে বাবা কৃপা করো কৃপা করো রোজ বলবে আর বাবা কোনো কথা বলেন না একদিন এত বারবার এরকম দিনের পর দিন বলতে বলতে বাবার করুণা হলো হ্যাঁ কৃপা চাইছে কি কিপা চায় দেখি বলে এ যা কৃপা কর দিয়া তেরা সংসার বন্ধন ছুট যায়গা হ্যাঁ তেরা সংসার বন্ধন ছুটে যাবে তো সব কিছু মুক্তি হয়ে যাবে সব কিছু বলে কৃপা করলে আরও জোরে করে কাঁদতে আরম্ভ করলো কী হলো রে কৃপা করে দিলাম তো সংসার বন্ধন চলে যাবে সংসার বন্ধন সব মিটে যাবে তো আরও বেশি করে কাঁদছে ऐसा कृपा नहीं चाहिए क्या कृपा चाहिए তাহলে লোকের কপটতা দেখো সে যখন কৃপা করলো তখন বলছে এই কৃপা চাই না কী কৃপা চাই বলে আমার যেন ভালো রোজগারের ব্যবস্থা হয়ে যায় ভালো জায়গায় বিবাহ হয় বলে पहले क्यों नहीं बताया कि मरने का कृपा चाहिए তুই মরার কৃপা চাইছিস তো বলিসনি তো এই কিপা আমার কাছে তো আসার দরকার নেই তো ওখানেই পেয়ে যাবি মরতে তো এমনি তুই মরবি তুই তো ঘাটের মরা আমাদের ছোটোবেলায় স্কুলে মাস্টারমশাই একটা ছেলে রাধারমন মাস্টার রেগে গিয়ে বলতে মরা মরতে এসেছে আমি মাস্টারমশাই মানেটা কি মরা আবার কোথায় মরতে আসলো রেগে গিয়ে বলতেন তো সেই মনে পড়ে গেল আশ্চর্য কথা তো সেখানে এই পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামী বড় আনন্দিত এরকম প্রশ্ন তো দেখা যায় না বাস্তবিক পক্ষে আমাদের আচার্যগণ বলেছেন এই যে প্রশ্নটা এটা হচ্ছে ইটস অ্যান ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন আন্তর্জাতিক প্রশ্ন যে প্রশ্নটা করেছেন পরীক্ষিত মহারাজ সেটা বাস্তবিক পক্ষে সমগ্র পৃথিবীর জনসাধারণের পক্ষ থেকে এই প্রশ্নটাই আসা উচিত যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নটা তোমার হৃদয়তে না আসবে ততক্ষণ তুমি মানুষই না মানুষ বলে যে পরিচয়টা সে দিতে পারবে না আমি অনেক কথা মনুসংগীতা বিভিন্ন জায়গা থেকে তুলি আর অনেক সময় আবার ব্যাখ্যাও সেরম করা হয় না লোকে ভুল বোঝে কালকে যে বলেছিলাম সেই এক সন্তান হলে বাজা সেটা মনুজি বলেছে তারও ব্যাখ্যা আছে সে এখন শোনের দরকার নেই অনেকে ভাবে মহারাজ এটা আবার কি বলল হ্যাঁ কথা হলো এই যে এই যে প্রশ্ন সুখদেব গোস্বামী যখন গুরুদেব শিষ্যের প্রতি এত প্রসন্ন হন তখন তো আর কিছুই বাকি থাকে না গুরু বৈষ্ণব যখন তার শিষ্যের প্রতি বাৎসল্যের একেবারে চরম প্রকাশ দেখান তখন আর ইচ্ছে কি আর থাকতে পারে সেখানে আমাদের ভাগবত মহিমাতে বলেছেন যে গুরু বৈষ্ণব যদি প্রসন্ন হয় তাহলে কি হয় প্রজচ্ছতি বৈকুণ্ঠম যোগী দুর্লভম গুরু প্রেত পজাচ্ছতি বৈকুণ্ঠম যোগী দুর্লভম যদি গুরু বৈষ্ণব প্রসন্ন হয় তো নাকে সর্ষের দিয়ে দিয়ে থাকো খালি অপরাধটা করো না নিয়ে যাবে তোমাকে ঠিক যাকে স্নেহ করবে তাকে চুল ধরে নিয়ে যাবে ও মনে হলো যেন কিছু করতে ঠিক নিয়ে যাবে ওর দায়িত্ব পড়ে যায় যখনই তুমি আত্মসমর্পণ করে বাচ্চার মধ্যে বসে থাকো আমাকে বাঁচাও বাঁচাও মারো মারো তখন দায়িত্ব পড়ে যায় তখন তার দায়িত্ব পড়ে যায় গুরু বৈষ্ণব এত করুণাময় যাদের করুণা সাধারণ লোক জানতে পারে না মনে করে আমার মতোই হবে বা এই আমার থেকে একটু বেশি হতে পারে আর কত হবে এই যে কুয়ার ব্যাংকটা যেমন হিসাব করেছো কত বড় পানি দেখে এলে অনেক বড় এত বড় বলে একটু পেটটা বড় ফু কি যে বলো অনেক বড় তাহলে আর একটু বড় হবে আর কত বড় হবে তুমি বুঝতেই পারছো না আমি কত বড় বলছি হাতি দেখেছে তো ব্যাংক তো আর বলতে পারছি হাতি দেখেছে পরে পেটটা এমন ফোলালো ফট করে ফেটে ব্যাঙের মধ্যে মরে গেল এ হচ্ছে অহংকারী জীবের অবস্থা শেরের ওপরে সোয়াশের আছে তুমি যদি ধনী হও তোমার থেকে কত ধনী জগতে পড়ে রয়েছে রয়েছে না তুমি যদি সৌন্দর্য তোমার থেকে থাকে তার থেকে কত সৌন্দর্য থাকতে পারে কাজে এই জড় বিষয় নিয়ে কখনোই কোনো অভিমান উচিত না সুখদেব গোস্বামী প্রসন্ন হয়ে বলছেন বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোক হিত নেপাহ হে রাজন তুমি যেই যে প্রশ্ন করেছো এটা তুমি শুধু নিজে প্রশ্ন করনি তোমার এই প্রশ্নের ফলে জগতে সবার মঙ্গল হবে তুমি এই প্রশ্নটা করেছো সবার কাছে খবরটা যাবে বলে রাখার বরিয়ানে সোতে প্রশ্নকৃত লোকহিত নেপহ বরিয়ানে সো বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোকহিত নিপহ আত্মবিদ সন্মত পুংসাম শ্রোতব্যাদিষু যপর বলছেন আত্মবিদ সন্মত পুংসাম শ্রোতব্যাদিষু যপরাহা বরিয়ানেশ তে প্রশ্ন হে রাজন তোমার এই প্রশ্ন সবচেয়ে উত্তম প্রশ্ন বরিয়ানেশ প্রশ্ন এইসব প্রশ্ন বরিয়ান সমগ্র জগতের মঙ্গলের জন্য তোমার এই প্রশ্ন আর এটা আত্মবিদ যারা আছেন তারা সবাই অ্যাপ্রুভ করবেন বা এই প্রশ্নই তো করা দরকার আত্মবিদ সন্মতহা পংসাম অর্থাৎ আত্মবিদ গণের অনুমোদিত এ প্রশ্ন এটি উচিত প্রশ্ন যদি হয় এই প্রশ্নই উচিত আত্মবিদ সম্মত হওয়া পুংসাম শরীরধারী জীবের পক্ষে এটা শোনা উচিত কারণ এটা হচ্ছে আত্মবিদ সম্মত পুংসাম স্রোতব্যাদিসু জপরাহা যত শ্রবণীয় পৃথিবীতে আছে তোমার বলবার মতো বাক্যর অভাব নেই আমাদের স্বাস্থ্যকাররা হচ্ছে ব্যাঙের মতো দিন রাত গ্যাঙর গ্যাং গ্যাঙর কি যে বলছে এত কথা কি করে বলে একটা সাধু বোন তো খিলেটে বসতে থাকবে চুপচাপ মুখে মুখে কী কথা বলবে তাতে বলার তো কিছু নেই হরিকথা ছাড়া তো কিছু নেই আর জগতের লোকের কত বলার কথা আর গল্পশাস্ত্র এমন একটা জিনিস এক জায়গায় যদি সব বসলো মায়েরা আমাদের বিশেষ করে কলকাতার দিকে এগুলো হয় স্কুলে দিতে যায় বাচ্চাগুলো সব মাগুলো এক জায়গায় গল্প আরম্ভ করে দেবে এই করেছে ওই করে সমস্ত টেলিপ্যাথি সব জায়গায় খবর ছড়িয়ে আমি অবাক হয়ে যাই গল্পশাস্ত্র এমন একটা জিনিস যার কোনো এসপার ওসপার নেই ভাগবতের তো আঠারো হাজার শ্লোক আছে গল্প শাস্ত্রের সে এমন একটা ভলিউম সেটা কোনোদিন শেষ হবে কেউ ভূতের কথা দিল আমাদের বাড়িতে মারা গেছে জানিস ওই সেই সে ভূতের অবস্থা বলে তুই জানিস না আমাদের গ্রামে এরকম একটা অবস্থা বলে বলতে আমি রাজ্যের ভূতের কাণ্ড ভূতেরা ভূতের কথা বলছে ওরা নিজেরাই ভূত ভূতের কথা বলছে এইভাবে গল্পশাস্ত্র বন্ধ করতে হবে যেটাকে আমাদের রূপগোস্বামী বা জানিয়েছেন প্রজল্প কোনো সময় করবে না মুখে যেমন একটা এমন বাক্য না আসে যেটার কোনো ইউটিলিটি নেই ভজনে যে বাক্যটা এখন আমার মুখ দিয়ে বেরোলো ভজনের সঙ্গে যদি কোনো সংক্রান্ত না থাকে সেই বাক্যটা বৃথা ওই জন্য না তো কাউর সমালোচনা না তো কেউ যদি নরকে যেতে চায় তো যাবে আমি কি করব সুযোগ দেওয়ার দরকার গুরু বৈষ্ণব দিচ্ছেন সুযোগ দেওয়ার দরকার দিচ্ছেন নেওয়ার দরকার নে তোর ক্ষমতা দেয় না মর মরার তো এমনি তো আছে রাস্তা খোলা তো যে সবার কপাল ভালো নয় সবার কপাল যে সেরকম তা হয় না সংস্কার গুণে সেই জন্য বলা হচ্ছে আত্মবিদ সন্নত পুংসাম শতব্যা দিসু জপারাহ যত কিছু শ্রবণের বিষয়বস্তু আছে বলার বিষয়বস্তু আছে সমস্ত কিছুর থেকে এই প্রশ্ন আবার এই প্রশ্নের পরে যা শ্রবণের বিষয় গুরু বৈষ্ণব থেকে আসবে এর উপরে কিছু আছে শ্রোতব্যা দিসু জপারাহা আত্মক্ষেত নেই আর সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত বদ্ধজীবগণের কাউরি ভিতরে একটা ভয় হচ্ছে না যারা তত্ত্ববিদ পুরুষ দেখবে কখন চলে যায় জগৎকে কখন চলে যায় খালি এই কথা যখন এই প্রশ্নটা আসবে তখন মনে ভালো অবস্থা আমি চলে যাব এই যে কনসিয়াসনেসটা এটা থাকা যে কত বড় ভালো কথা তাহলে আর তোমার রাজস্বিক বৃত্তি জাগবে না বিভিন্ন কিছু করব এটা ভগবৎ সংক্রান্ত সেবা করব তোমার বৃত্তি থাকলে হবে ভগবান তোমার থেকে নেবে নাহলে তোমার পয়সা থাকলেও নেবে না ভগবান গুরু বৈষ্ণব যার বৃত্তি নেই তার থেকে নেনই না সে নরকে চলে যায় অর্থবৃত্ত কি কাজ করবে সেই জন্য সেখানে আমাদেরকে গুরুবর্গ বলতে বাবা যার সকালবেলা ছটা বেজে পঞ্চান্ন মিনিটের ফাঁসির অর্ডার হয়ে গেছে কোনো একটা ব্যক্তির ফাঁসির অর্ডার হয়ে গেছে ছটা বেজে পঞ্চান্ন মিনিট সকালবেলা ফাঁসি হবে সেই ব্যক্তিকে গিয়ে যদি জিজ্ঞাসা করো আপনি কিছু ভোগ করবেন খাবেন কিছু কি খাবেন বলুন আপনার মনোমাঞ্ছা পূর্ণ করুন সে কি উত্তর দেবে সে তো খালি চিন্তা করবে আমার তো কিছুক্ষণ পরেই আমি চলে যাব তা আমি আর কি খাবো কি আমার মনোবাঞ্ছে থাকতে পারে মরণশীল মানুষের বাস্তবিক এই ভাবনাটা থাকা দরকার এটা না থাকলে এটা থাকলে কখনো সে ব্যবিচার করবে না কখনো সে অত্যাচার করবে না নিজের চরিত্র নিজের স্বভাব গুরু বৈষ্ণব যে সবই জানেন কে কি করে তার কাছে অজানা কিছু নেই কিন্তু সে চান একটা সুযোগ দেয় যদি উঠে বেরিয়ে যায় তো যাক প্রশ্ন হলো এই যে আমাদের এই রাতগুলো যে ঘুমিয়ে রয়েছে কেউ আট ঘন্টা ন ঘন্টা সূর্য উঠে একেবারে চরচর করে ওপরে তখনও ঘুমিয়ে রয়েছে বাস্তবিক পক্ষে শাস্ত্র বলছেন অরুণোদয়ের পরে যাদের ঘুম ভাঙে তাদের সুকৃতি পুণ্য সমস্ত ক্ষয় হয়ে যায় থাকে না সূর্যোদয়ের পরে ওঠা নিষেধ বিশেষ করে ভারতবর্ষে সবা সব জগতেই তাই এমনকি ইংরেজ মহলে যারা সাহেব তাদেরও এই কথা আছে early to bed and early to early to rise early to bed and early to rise make a man wise তাড়াতাড়ি শুয়ে পড়বে দশটা সাড়ে দশটার মধ্যে আর যদি সাড়ে তিনটে তিনটে না উঠতে পারে চারটে ভগবানের এইটি বোধনের টাইম ভগবান এটা দেখিয়েছেন যাই হোক এখানে প্রশ্ন হলো যে আমাদের এই যে জীবগণের যে দুর্দশা এটাকে সুন্দর একটা শ্লোকের মাধ্যমে এখানে তুলে ধরেছেন সুখদেব গোস্বামী বলছেন निद्रया ह्रियते ন চ বাবয় দিবা চ च হয়া রাজন কুটুম্ব भरुणेन নবা নিদ্রয়া নক্তম নিদ্রয়া এ রাত্রি আমাদের কি হচ্ছে নিদ্রাতে চলে যাচ্ছে নিদ্রয়া নক্তম ব্যব্যয়ে ন চ বাবয় দিবা চ অর্থ হয়া রাজন কুটুম্ব ভরণে নবা রাত্রি চলে যাচ্ছে তোমার নিদ্রাতে কখনো কাম ভোগ করতে আর তারপর সকাল থেকে তোমার চিন্তা হলো কুটুম্ব আদি আত্মীয় তাদেরকে বেশি করে তাদের আত্মীয় স্বজন ছেলে পেলে তাদের টাকা পয়সা রোজগারের জন্য দৌড়াতে হচ্ছে তোমার তাই সর্বদাই সে দিবাচ আর্থে হায়ার রাজন কুটুম্ব ভরণে এনবা এই কুটুম্ব আত্মীয় পরিজন ছেলে পেলে তাদের টাকা পয়সা রোজগার বাড়ি ঘর বাড়াতে হবে সমস্ত এই সব আত্মীয় পরিজনে করতে করতে সমস্ত জীবনের আয়ু চলে যাচ্ছে সেটা ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর ভাগবতের এই কথাটাই সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সম আস্তে আস্তে তারপর বলছেন বয়স হলো তা পাটপরি অহরহ তারপরে এবার অনেক কিছু বর্ণনা করে শেষে ভক্তিবিনোদ ঠাকুর শিল সচ্চিদানন্দ ভক্তিমান ঠাকুর এটা অপূর্ব বর্ণনা করেছেন বাস্তবিক পক্ষে সুখদেব গোস্বামী বলছেন সুখদেব গোস্বামী পরমাংস শ্রেষ্ঠ বলছেন দেখো এই যে দেহাপত্য দেহাপত্য কলত্রাদিষু আত্মসৈন্যেষু অসস্য অপি তেষাম প্রমত্ত নিধনম পশ্যন্নপি নপস্বতী তেষাম বলছেন কি দেহ আপত্য আমার দেহটা ছেলে পেলে দেহাপত্য হ্যাঁ কলত্রাদিশু এই কলত্র মানে স্ত্রী আদি সব কিছু নিয়ে দেহাপত্র দেহাপত্য কলত্রাদিষু আত্মসৈন্যু অসস্বপি তেষাম প্রমত্ত নিধনম পশ্যন্নপি নপশ্যতি তারা এই আত্মীয় পরিজন নামক এদের দস্যু এদেরকে নিয়ে পরিকর নিয়ে সব আনন্দে দিন কাটাচ্ছে কিন্তু বুঝতে পারছে না তেষাম প্রমত্ত নিধন সেই সবেতে প্রমত্ত হয়ে পড়ে রয়েছে আমার কপে মৃত্যু আসবে এসব ভাবনা জাগছে না তেষাম প্রমত্ত নিধনম পাশ্যান্নপে না এগুলো যে আমার দুদিনে পরে থাকবে না আমাকে একাই পৃথিবীতে আসতে হয়েছে মরবার সময় আমাকে একাই যেতে হবে কেউ সঙ্গে থাকবে যদি খুব অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে তোমার কোনো কিছুই কেউ সহায় নেই তুমি দেখো বিবেচনা করে একা এসছিলে কাঁদতে কাঁদতে মায়ের পেট থেকে একাই তুমি যাবে একাই তোমাকে যেতে হয় মরণের সময় কেউ যাবে না তোমার সঙ্গে আর তুমি কি নিয়ে তাহলে সময় নষ্ট করছো কিসে তোমায় এইসব অপচয় করছো এই সমস্ত বলছেন সুখদেব গোসাই বলছেন হ্যাঁ ঠিকই কথা তসমাত ভারত হে ভারতবংশীয় পরীক্ষিত তসমাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্ততব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছথা অভয়ম যা যিনি অভয় প্রাপ্ত হতে চান অভয় পদ তার পক্ষে সেই জন্য এই যে জগতের অবস্থাটা বর্ণনা করা হল তসমাৎ ভারত অর্থাৎ ভরতবংশীয় পরীক্ষিত সর্বত্র যে ভগবান বিরাজমান রয়েছে যে তত্ত্ব সেই অনন্ত গুণশালী হরির গুণগান করা শ্রোতব্য শ্রবণ করা কীর্তন করা এইটাই আর স্মরণ করা এইটাই একমাত্র আমাদের কাজ আমাদের দ্বিতীয় অন্য কোনো কাজ নেই আর যখন স্বাস্থ্যকাররা নির্ণয় করেছেন পরীক্ষিত মহারাজও বলছেন জন্ম লাভ পরহ পুংসাম অন্তিমে নারায়ণ স্মৃতি ভগবৎ স্মৃতি যদি আমার এই দেহ যাওয়ার পর নাই থাকলো তাহলে সেটাতে কী লাভ হলো এমন ক্রিয়াকর্ম করো ভজন এমনভাবে করো আর যদি বাড়ি এখনও তোমার ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ থাকা আমি এমনও জানি কলকাতায় একটা মঠ আছে সেখান থেকে বাড়িতে অর্থ পাঠায় করে সর্বনাশ কাজ যদি পারো বাড়ি থেকে কেড়ে এনে মঠে লাগাও এখানকার ভিক্ষাবৃত্তির পয়সা যে পাঠাবে তো পুরো আত্মীয় সঞ্চয় চলে গেল নরকে তা কোটি জন্ম তুমি বাঁচাতে পারবে না তুমি তো জানো না এ তো আগুন ও তো আগুন খেতে দিচ্ছ তুমি কি করবে তুমি এ জানে না আর কলকাতায় একটা ছিল একটা মন সেখানে সে গিয়ে গোপনে গিয়ে পোস্ট অফিসে লাইন দিত সে টাকা পাঠাবে সন্ন্যাসী বাড়িতে সব বোনাস করেছে এ কি এ তো মরবে পুরো খানদান তার শেষ তো উচিত নয় এগুলো যাই হোক এখন প্রশ্ন হলো সমস্ত আত্মীয় পরিজন কাউর সঙ্গে কোনো সম্বন্ধ রাখা উচিত নয় যদি কেউ বাস্তব সাধু হতে চায় তাকে পরম নিরপেক্ষ হতে হবে পরম নিরপেক্ষ না পর্যন্ত তার পক্ষে সম্ভব নয় আর পায়োপবেশনে তিনি বসেছেন এখানে তার হৃদয়ে ভরসা আছে কেন গুরু যেমন শিষ্য তেমন গুরু পেয়েছেন ভগবানও জুটিয়ে দেয় পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে পেয়ে গেছেন আর কোনো চিন্তা আছে গুরুদেবের চরণে আত্মনিবেদন করে দিলে আর তিনি যা করার তিনি বুঝবেন আমার তো কিছু নেই আর একটা কথা হলো সুখদেব গোস্বাই বলছেন রাজন দেখো যারা এই জগৎ থেকে নির্ভয় হয়ে যেতে চায় পরমপদ প্রাপ্ত হতে যায় এ তৎ নিবৃত্তমানানম মিচ্ছতামকুতো ভয়ম এ তৎ নিবৃত্তমানানাম ইচ্ছতামকুতো ভয়ম নাম নিপনির্ণতম হরের নামানুকীর্তনম যারাই পরম পদ ভগবানের পদ প্রাপ্ত হতে চায় তাদের কি করতে হয় বলছে এটা প্রেসক্রিপশন দেয়া আছে ডাক্তার যেমন আগে থেকে প্রেসক্রিপশন দিয়ে দেয় পরীক্ষী সুখদেব গোস্বামী বলছেন এটা তো বলাই আছে আগে থেকে শাস্ত্রে এটা নির্ণয় করা আছে এতদ নিবৃত্ত মানানাম ইচ্ছতাম অকুত ভয়ম যারা অকুত বা নির্ভীক হয়ে এই জগৎ থেকে চলে যেতে চায় তাদের জন্য অলরেডি শাস্ত্র গুরু বৈষ্ণব সব বলেই দিয়ে গেছে অন্য কোনো পদ্ধতি নেই একটাই যোগী নাম নিপনিতম হরের নামানুকীর্তনম ভগবানের নাম কীর্তন করো আর কিচ্ছু নেই দ্বিতীয় যেটা বলতে গিয়ে আমি ভাগবতের একেবারে অন্তিম আঠারো হাজার শ্লোকের শেষ উচ্চারণ করেছিলাম চার পাঁচ দিন আগে ভাগবত শুরুতে নাম সংকীর্তনম যস্ব প্রণাম প্রণামদুক্ষসমনম তং নমামি হরিম পরম সেই পরম আরাধ্য ভগবান পরাৎপর অখিলেশ্বর ভগবানের চরণে আমরা ধন্যবাদ জানাই কেন বলছেন নাম সংকীর্তনম যস্য কস্য নাম সংকীর্তনম কস্য শ্রীকৃষ্ণস্য আমাদের গৌরীয়দের উত্তর নারায়ণস্ব নারায়ণস্ব কৃষ্ণস্ব নাম সংকীর্তনম যশো সর্ব পাপ প্রণাসনম যার নাম গ্রহণ করলে আচণ্ডাল সব সিদ্ধান্তি বৈগ্রহ সবাই পবিত্র হয়ে যায় সপচৌপি সবনায় কল্পাতে ইত্যাদি অনেক কথা তাহলে আর আমাদের চিন্তা কি কিন্তু আমাদের কপটতাটাই আমাদের সর্বনাশ করে সবচেয়ে বড় ডেঞ্জার তোমার জীবনে যদি শত্রু থাকে তাহলে তুমি গুলি করে মারবার জন্য ব্যস্ত হয় কিন্তু তুমি জানো না তোমার ভেতরেই একটা শত্রু রয়েছে তার মতো এত বড় শত্রু তোমার কেউ নেই সেটা হচ্ছে তোমার কপটতা এ তোমাকে শেষ করে দেবে তোমার জগতে যত দুর্বলতা থাকুক কোনো ক্ষমতা নির্গুণ ব্রহ্ম তুমি তথাপি তোমার যদি কপটতা না থাকে বাস হয়ে গেল নিষ্কপট ব্যক্তির মঙ্গল হতে পারে কপট ব্যক্তি কোটি জন্ম যদি মঠবাস করে কোটি জন্ম ভজনে তার মঙ্গল হবে না এটা রাস্তা নেই কথাটা যেন কান খুলে শুনে রাখতে হবে আমরা ভগবত কথা কিছু নাটক করবার জন্য এখানে আয়োজন করিনি বাস্তবিক কথা হোক পুরো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেন সব কথা ঢেউ যায় তারা যেন চেতনা লাভ করে এটি আমার পেমেন্ট আর কিছু না সেখানে বলছেন এ তৎ নিবৃত্ত মানানাম ইচ্ছতাম অকুত ভয়ম যারা অকুত ভয় লাভ করতে চায় জগৎ থেকে নির্ভীক হয়ে জগৎ থেকে বেরিয়ে যেতে চায় তাদের পক্ষে যোগী নাম নিপ নির্ণত হে নিপ এই সমস্ত ঋষিমুনিরা সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের নির্ণয় করে রেখেছেন যে কেবল হরের নাম আনুকীর্তন ভগবানের নাম হরিনাম হরিকথা এগুলো সব অনুকীর্তন অনুকীর্তন হরের নামানুকীর্তনম নত কীর্তন অনুকীর্তন মানেই মানে হলো তোমার আনুগত্যের প্রশ্ন আছে অর্থাৎ পারম্পর্যে ক্রমে তোমাকে পরম্পরায় অবস্থিত থেকে সৌতবাণীর কীর্তন করতে হবে তুমি এমন কোনো কীর্তন করবে না যে কীর্তনটা সৌতবাণীর মধ্যে নাই সৌতবাণীর মধ্যে যা কিছু আছে ভক্তিবিনোদ ধারায় সৌতবাণীর মধ্যে যা কিছু আছে সেইটি আমাদের কীর্তন করার দায়িত্ব আমরা এই সব কীর্তন হরিকথার জন্য বাহাদুরি দাবি করতে পারি না কোনোটাই তো আমাদের নয় আমাদের তো কোনোটাই আমরা খালি বসেছি আর আচরণ মুখে বলতে হবে সবই গুরুবর্গের সম্পত্তি সেই জন্য সৎশিষ্য কোনোদিন কোনো কিছুর জন্য বাহবা দাবি করেন না এক সৎশিষ্যের লক্ষণ হলো তাকে জগতের লোক পূজা করতে আসে অনেক কিছু লোক তার দ্বারা কৃতকৃতার্থ হলো কখনোই ভাবেন না আমার দ্বারা হলো সে মনে করেন যে গুরুপাদ পদ্ম প্রভুপাদ এরা সব রয়েছেন এদের দ্বারাই হলো আমি তো নিমিত্ত মাত্র আমার দ্বারা কিছু হলো না এখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন খট্টাঙ্গ নাম রাজা তার কি হয়েছিল রাজন তোমার তো চিন্তার কিছু নেই খট্টাঙ্গ রাজা বরম মুহূর্তম বিদিতম ঘটে ঘটতে শ্রেয়সে ইয়ত কি বলছেন বলছেন কিং প্রমত্তস্য বহুবিহি পরক্ষৈর হায়নই রিহ বহু বহু বছর বেঁচে থেকে কি হবে যে সে লোকটা প্রমত্ত থাকে পাগল থাকে মর্যাদা বোঝে না গুরু বৈষ্ণব ভগবানের কিছু ধাম কিছু সাধু সেজে বসে কী হবে এনে বলছেন কিং প্রমত্তস্ব বহুবিহি পরক্ষের হায়ানেই রেহ বহুদিন বেঁচে থেকে কী হবে সে যদি প্রমত্ত হয় আর বরম মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সেই হত যদি সে কনসিয়াস হয় অত্যন্ত চতুর হয় সামান্য সময় রয়েছে জীবনের ব্যাস কাজে লাগিয়ে বেরিয়ে যাবে বেরিয়ে লাগিনি খট্টাঙ্গ রাজা কী করলো দেবতারা বললো খট্টাঙ্গ রাজা তোমার বল আমরা খুব প্রসন্ন বর চাও বলে তুমি যা করেছো কেউ যুদ্ধে দেবতাদের সহায়তা করেছেন দেবতারা বলল বর্ণ বলে কি বর্ণ ওরে বাবা আচ্ছা বর পরে বা আগে বলুন তো আমার আয়ু কত দূর আয়ুটা আগে বলুন আমি কতদিন বেশ তারপর সে বুঝে শুনে বর পর বলে আয়ু আয়ু তো তোমার নেই আয়ু নেই কত বলে দুই মুহূর্ত না ঠিক আছে এক মুহূর্ত তো এই রাজ্য রাজ্যের দায়িত্ব এই সব নেবে বলে এইসব কথা বলতেই চলে গেল তারপর সে বসে বলল ভগবানের চিন্তন হয়ে গেল না অল্প একটু সময় খালি এইটুকু সময় খবর পেলাম তাহলে আর কি বর চাইব ছাড়ুন ছাড়ুন বর লাগবে না বলে বসে পড়লেন ব্যাস এবার সঙ্গে সঙ্গে সমাধান করে দে এসব দেখিস রাজ আমি চললাম অনেক সময় দেখা যায় না ঘরের সব বৃদ্ধ এই আমার নাতিটাকে দেখি ও এখনও শেখে নিব কিছু আমি চললাম এই তুই চললি তুই চল যা তাহলে আমি চললাম দেখিস কে কাকে দেখে বলে তো গেল মরার সময় ভগবানের নাম বলবেন ঠাকুমা একটু ভগবানের নাম করেছে অত কথা বলতে পারি না আর সব বলতে পারে ওখানে একটা টাকা ছিল ওটা দিয়ে দিস নাতিটাকে ওর বিয়েটা যেন ভালো জায়গায় হয় সব বলছে কিন্তু ভগবানের অত কথা বলতে পারি না বেরোবে না ভগবানের কথা মুখ দিয়ে বেরোবে না বেরোতে পারে না কি করে বেরোবে তুমি সারা জীবন ফাঁকি মারলে পরীক্ষায় গিয়ে টুকে পাস করে দেবে হয় সারা জীবন যদি বাস্তবিক ভজন করো যারা দেখবে ভজন করে তারা দেখবে সর্বদাই দেখবে জীব নাচছে তুমি বুঝতে পারবে না চলতে চলতে খেতে খেতে শুতে সব সময় জীব গুরুপাত পদ্মা দেখেছে জীব নাচছে নাম কখনো বন্ধ নেই অনর্গল নাম কোন সময় মনোজ মনে যাবো আজ আজে বাজে কথা বলছো ওই সময় প্রাণ চলে গেলে কোথায় যাবে গুরুদেবের দায়িত্ব আছে তবে তুমি কি আত্মসমর্পণ করেছিলে বলো গুরুদেব যা পেয়েছি আমার আর কোনো চিন্তা নেই ঘাটের মরা গুরুদেব কি পেয়েছে আত্মসমর্পণ হয়েছে নাকি কি গুরুদেব পেয়েছে গুরুদেব পেয়েছে তখন বলা যাবে আত্মসমর্পণ করে থাকলে করেই নি বাজে কথা বলছে গুরুদেব কী করবে যে আত্মসমর্পণ করি তার জন্য গুরুদেবের হ্যাঁ ঠিক আছে এসছে দেখবে শ্রীধর গোস্বামী আর বলতেন যে একজন মহান গুরু বৈষ্ণবের কাছে যদি কেউ কোনো জীবাত্মা কোনো মতে এসে পড়ে তাহলে এই জন্মে না পরপর কোনো জন্মে তাকে তুলবে শ্রীধর গোস্বামী সিদ্ধান্ত বলতেন এটা আমিও মানি কোনো না কোনো জন্ম এই জন্মে তো পাবে না আর একটা উদাহরণ হলো একটা বিশাল ট্রেন তার ইঞ্জিনটা আছে সামনের দিকে ট্রেনের বাইশটা বগি কোথায় যাবে বলে বম্বে যাবে ঠিক আছে বম্বে যে যাবে তুমি তো শেষের কম্পার্টমেন্টে তুমি রয়েছো যদি ঘটনাক্রমে শেষের কম্পার্টমেন্টের চেনটা ছিঁড়ে আলগা হয়ে যায় তো পাশের ওই একুশটা ডাব্বা নিয়ে চলে যাবে বম্বে তুমি তো পড়ে থাকবে অর্থাৎ সব কিছু তোমার কৌশল ভজনে নির্ভর করবে কতটা তুমি গুরু বৈষ্ণবের সঙ্গে যুক্ত তুমি কপটতা করে বলে আপনাকে ভালোবাসি আহা হবে না তুমি কঠোরতা বাস্তবিক যুক্ত তোমার সঙ্গে গুরু বৈষ্ণবের কানেকশান লকিং লকিং আছে এখানে লকিং যদি থাকে তোমাকে টেনে আর লকিং না থাকলে পড়ে থাকবে কিছু করার নেই সোজা কথা এইভাবে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রবোধন দিলেন আর একটা কথা সেটা হচ্ছে এই যে হরিকথার পূর্বে পুরাণান্তরে এসবগুলো আছে হরিকথার পূর্বে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী তাকে বললেন রাজন তুমি মরে যাবে এই কথাটা সবসময় মনে রাখো তম তু মরিষ্যে রাজন ইতি অচিন্তন তুমি যে মরে যাবে এই কথাটা সবসময় চিন্তার মধ্যে রাখো সব সময় এই আমি মরে যাবো তুমি মরে যাবে তুমি মরে যাবে রাজন তুমি মরে যাবে এই কথাটা ভাবো ভাবলে কি হবে তার কনসেন্ট্রেশন আমি মরে যাব যেমন ধন্দুকারী ঘড়ি কথা শুনলো কিন্তু বাকি গ্রামের লোকগুলো হরিকথা শুনেছিল ও শুনেও ধন্দুকারী হরিকথা শুনলো বাস্তব শুনেছিল কেন ওর ডিম্যান্ডটা বুঝেছিল আমার ওই কথা শুনতেই হবে আর তোমাদের তো তা নেই জগতে সব রস নিয়ে পড়ে রয়েছে তা কী করে হবে জগতের গোপনে রস পান করছে তো মরো কী হবে যখন সেই জন্য ভেতরে যন্ত্রণা হবে তখন তো যাবে তার আগে কী করে যাবে নেবে না তো সেই জন্য পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী তম তু মরিষ্য রাজন ইতি অচিন্তায় তুমি সবসময় রাজন চিন্তা করো তুমি মরে যাবে তুমি মরে যাবে এই কথাটা চিন্তা করো তাতে তোমার কী হবে তোমার যে চলে যেতে হবে ভগবানের কাছে যেতে হবে এর একটা তাহলে তোমাকে একটা চেতনা আসবে তোমাকে ভগবানের কাছে যেতে হবে একটা আর যদি দেখা যায় যদি দেখা যায় যে হরিকথা শ্রবণ করলো সেরকমভাবে শ্রবণ করলো না তাহলে লাভ হবে না এই জন্য তার চেতনাটাকে চেতনা তো আছেই তথাপি তাকে একবারে কনসিয়াস করার জন্য একটু যেন ভুল না হয় শততব যে রাজন তম তো সে এতে অচিন্তা সবসময় চিন্তা কর কিন্তু যখন আঠেরো হাজার শ্লোকের বিশ্রাম হয়ে গেল সমস্ত হরিকথা সমাপ্ত হলো সুখদেব গোস্বামী শিষ্যের কাছে বললেন এখন তো আমার হয়ে গেছে এবার আমি চলিব আর আশীর্বাদ দিয়ে গেলেন তখন যাওয়ার আগে একটা কথা বললেন রাজন তমতু মরিষে পশুবুদ্ধি ইমাম জহি বলছেন রাজন তুমি মরে যাবে এই পশুবুদ্ধিটা ছেড়ে দাও আরে প্রথমে যখন চলে যাওয়ার সময় তখন প্রথমে যখন এলে তখন বলেছিলে রাজন তুমি মরে যাবে এটা সবসময় চিন্তা করো আর এখন ঠিক বলছে কি যে তুমি যে মরে যাবে এটা পশু বুদ্ধি এটা ত্যাগ করো এটার মানে জগতের লোক বুঝতে পারছে না কি কারণ প্রথমে যা বলেছিল বাইরের দৃষ্টিতে তার বিপরীত কিন্তু আদৌ বিপরীত নয় ঠিকই বলেছেন প্রথমে যখন বলেছিলেন শিষ্যকে সংযত করবার জন্য কিন্তু আঠারো হাজার শ্লোক শুনবার পর যার কানেতে শ্রীমৎ ভাগবতজি মহাপ্রাণ গেছে তার কি মৃত্যু বলে কিছু আছে নাকি যে বলবে মৃত্যু আছে পাষণ্ড ভাগবতজি মহাপুরাণ যার কানে চলে গেছে তার মৃত্যু কিছু নেই তো মৃত্যুকে জয় করে নেবে তা ঠিকই বলেছেন তম তু মারিষে পশুবুদ্ধি ইমাম জহি হে রাজন তুমি মরে যাবে এটা পশুবুদ্ধি এটা কখনো কেন মৃত্যু বলে তো কিছু নেই আর তারপরেতে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ভগবানের বিভিন্ন রূপ বর্ণনা করতে আরম্ভ করলেন ভগবানের স্থূল রূপ ইত্যাদি সমস্ত বর্ণনা করতে আরম্ভ করলেন